আল্লাহ তালার সৃষ্টি করা এ দুনিয়াটা দেখার জন্য চোখ দিচ্ছেন আমরা আমাদের এই দুইটা চোখ আল্লাহ তালার এমন একটা নিয়ামত এই দুইটা চোখের মাধ্যমে আমরা পৃথিবীটাকে দেখি কিন্তু এই যে এই দুইটা চোখ সূর্যের আলো ছাড়া এই চোখ কিন্তু কাজ দেয় সূর্যের যখন আলো আছে তখন এই চোখটা সে কাজে আসে এই চোখের মাধ্যমে আমরা সাদা কালো নির্ণয় করতে পারি কিন্তু যখন সূর্যের আলো নাই তখন সবকিছুই কালো সবকিছুই অন্ধকার তখন কোন জায়গায় আর সাদা সাদা দেখা যায় না লালকে লাল দেখা যায় না সবুজকে সবুজ দেখা যায় না সূর্যের আলো যখন নাই হয়ে যায় বা আলো যখন নাই হয়ে যায় পূর্ণ পৃথিবীটাই কালো দেখা যায় আমরা যখন দেখি দুইটা চোখের মাধ্যমে তখন এই চিন্তাটা খুব কম করি যে এই একটা সূর্য এই সূর্যটাই আমাদের দেখার মাধ্যম এই সূর্যটা যদি মাঝখানে না থাকত আমি দেখতেও পারতাম না কিছু বুঝতেও পারতাম আল্লাহ তারা এই যে দুনিয়ার জগৎটাকে সৃষ্টি করছেন এই দুনিয়ার জগৎটাকে দেখার জন্য একটা বাহ্যিক সূর্য দিতেন এই সূর্যের মাধ্যমেই দুনিয়াটাকে দেখা যায় আর যখন সূর্যটা থাকে না আল্লাহর সৃষ্টি করা এই দুনিয়াটা দেখা যায় ঠিক এরকম ভাবে আল্লাহ তালা আরেকটা জগৎ সৃষ্টি করতেন সে জগৎটা হলো পরকাল একটা হলো দুনিয়ার জগৎ আর আরেকটা হলো আখেরাতের জগৎ আখেরাতের জগতের ভালো মন্দ সাদা কালো এটা বুঝার জন্য আল্লাহ তাহলে আলো দিতে সূর্যের আলো ওই সূর্যের আলো যদি থাকে সেই সূর্যের আলোটা এটা যদি সামনে থাকে তাহলে আখেরাতের সেই জগতের ভালো মন্দ সাদা কালো এটাকে একজন ব্যক্তি নির্ণয় করতে পারে আর যদি সেই সূর্যের আলোটা না থাকে তাহলে মানুষ আখেরাতের জগতের কোনটা তার জন্য কল্যাণ কোনটা তার জন্য অকল্যাণ কোনটা তার জন্য ভালো আর কোনটা তার জন্য খারাপ এটা নির্ণয় করতে পারে না সবই তার কাছে অন্ধকার সেই আখিরাতটাকে বোঝার জন্য আখিরাতের ভালো মন্দটা নির্ণয় করার জন্য আল্লাহ তালা নবীদেরকে যে পাঠাইছেন এবং নবীদেরকে আল্লাহ তালা নবীদের মাধ্যমে যে শিক্ষাটাকে পাঠাইছেন এটাই হল আল্লাহ তালা কোরআনে কারিমে এটা বলছেন আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে কিন্তু আলো এসেছে এই আলোটা হল নবী নবীর শিক্ষা কোরআন এটাই হলো আলো আখেরাত আলোকিত হবে আর এই আলোটাকে তুমি যদি গ্রহণ না করে চোখ বন্ধ করে রাখো তাহলে তোমার আখেরাত আখেরাতের পথ চলা এটা ধ্বংস হয়ে যাবে সূর্যের আলো আছে কিন্তু একজন চোখের মাঝে গামছা দ্বারা চোখ বেঁধে সে দৌড়াচ্ছে তো এই ব্যক্তি পথ চলতে পারবে না পথ অতিক্রম করতে পারবে না সে ক্ষতিগ্রস্ত হবে অ্যাক্সিডেন্ট ঠিক আল্লাহ তালা আখেরাতকে তৈরি করার জন্য ভালো মন্দ থেকে নির্ণয় করার জন্য নবীদের মাধ্যমে একটা শিক্ষা একটা আলো আল্লাহ তালা আমাদেরকে কাছে পাঠাইছে এখন আমরা যদি এই আলোকে গ্রহণ না করে আমরা যদি নিজেদের চোখকে বন্ধ করে রাখি নিজেদের বিবেককে বন্ধ করে রাখি না এই শিক্ষা আমরা গ্রহণ করব না তাহলে আমি আপনিও অন্ধকারের মাঝে আছি আর এই অন্ধকারের মাঝে পথ চলে গন্তব্যে পৌঁছা সম্ভব না অন্ধকার তো অন্ধকারই অন্ধকার সে সামনে এগুতে দেয় না অন্ধকার পথের মাঝে মানুষকে ক্ষতিগ্রস্ত করে সুরা দিল জাল এই সুরাটাও কোরআনে করিমের এমন একটা সুরা যে সুরার মাধ্যমে আসলে আমাদের সেই অন্ধকারাচ্ছন্ন জগৎ যে জগৎ সম্পর্কে আমাদের আসলে ধারণা নাই যে আখেরাতের অনন্ত অসীম চিরস্থায়ী জগৎ সে আখেরাত সম্পর্কে একটা জ্ঞান একটা শিক্ষা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে খুব ছোট ছোট বাক্যে মৃত্যু পরবর্তী আখেরাতের অনন্ত অসীম চিরস্থায়ী জীবন সে জীবনটা কিভাবে শুরু হবে আর সে জীবনটায় নিজেদের নিবাস নিজেদের ঠিকানা কিভাবে নির্ণয় হবে সে বিষয়টা এই সুরার মাঝে উপস্থাপন করা হয়েছে বলা হইতেছে দেখুন জুল জিলা জিল জাল বলা হয় তাকে ধাক্কার পর ধাক্কা দিই ভূমিকম্পর ভূমি ভূমিকম্পের পর ভূমিকম্পের মাধ্যমে চাপিয়ে তোলা হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীটাকে ধাক্কার পর ধাক্কা দিয়ে ভূমিকম্পের পর ভূমিকম্প দিয়ে প্রচন্ড ভাবে প্রবল ভাবে কাঁপিয়ে তোলা হবে এমন ভাবে পূর্ণ পৃথিবীটাকে কাঁপিয়ে তোলা হবে পৃথিবীর কোনো একটা অংশ কিন্তু সেই কাপন থেকে বাকি থাকবে না বরং পূর্ণ পৃথিবীটাই সেই কম্পনে কেঁপে উঠবে সমস্ত ব্যবস্থাপনা উলট পালট হয়ে যাবে সমস্ত ম্যানেজমেন্ট একটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ এখন যা চলতেছে সব শেষ হয়ে যাবে যখন আকাশটাও পেটে পেটে পড়তে থাকবে নক্ষত্র গুলো এটাও ছুটে ছুটে পড়তে থাকবে ইদাল কাওয়া কিবুন তরাত ইদার শামসু কুব্দিরাত যখন সূর্যটা সম্পূর্ণ আলোহীন হয়ে যাবে সূর্যটাকে যখন গুটিয়ে নেওয়া হবে আর নক্ষত্র তারকারাদিগুলো খুশি খুশি পড়তে থাকবে পাহাড় সমূহ চলতে থাকবে উড়তে থাকবে যেভাবে আকাশের মাঝে তোমরা মেঘমালাগুলোকে উড়তে দেখো এমন ভাবে এই পাহাড়গুলোকে যে পাহাড়গুলোকে তোমরা জমিনের মাঝে স্থির মনে করতে এই পাহাড়গুলো কিন্তু উড়তে থাকবে ওয়াইদাল বিহার সমুদ্রগুলোতে আগুন ধরে যাবে অনেক রিমের মাঝে মহান রব্বুল আসবেন বিভিন্ন চূড়ার বিভিন্ন অংশে পৃথিবীটা ধ্বংসের যে একটা চিত্র সেই চিত্রটাকে উপস্থাপন করছেন এ চূড়ার মাঝেও সেই চিত্রের আলোচনা আসতেছে যখন পূর্ণ পৃথিবীটাকে প্রবল ভাবে কাঁপিয়ে তোলা হবে দ্বিতীয় আয়াত وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها আর পৃথিবী জমিন সে তার মাঝে থাকা সমস্ত বোঝাগুলোকে বের করে দিবে জমিনের মাঝে যে সমস্ত বোঝাগুলো আছে সমস্ত বোঝাগুলোকে জমিন বের করে দেবে কোরআনে আনিকারিমের অন্যত্র অন্য সুরার মাঝে এই বিষয়টাকে এইভাবে উত্থাপন করা হয়েছে জমিনের মাঝে যে সমস্ত কবরগুলো আছে যে সমস্ত মানুষগুলোকে জমিনের মাঝে দাপন করা হয়েছে জমিনের মাঝে যা কিছু আছে এই সমস্ত কিছুকে জমিন বের করে দেবে জমিনের মাঝে যে সমস্ত বোঝাগুলো আছে সব বোঝা জমিন বের করে দেবে সুরে ইনশিফাকের মাঝে বলা হয়েছে আলকাত না পিহা জমিনে যা আছে জমিন সব বের করে দেবে আল্লাহ জমিন সম্পূর্ণ এমন ভাবে খালি হয়ে যাবে জমিনে কিছুই থাকবে না কোরআনে করিমের অন্যত্র অন্য সুরার দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে জমিন শুধু তার মাঝে রাখা মৃত মানুষগুলোকে বের করবে তাই না বরং এই মানুষগুলোকে বের করার সাথে সাথে এই মানুষদের কাজের যে সারা জীবনের রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে জিন্দিগির সমস্ত কাজের রেকর্ড গুলোও এ দুদিন বের করেছে কবর থেকে মানুষকে তো বের করে দেবেই সাথে সাথে তার কাজের একটা রেকর্ড জমিনের কাছে যে আমার উপরে সে এই সমস্ত কাজগুলো করেছে সৎ কাজ করলে সৎ কাজের রেকর্ড আছে অসৎ কাজ যদি করে তাহলে তার অসৎ কাজগুলোরও কি আছে রেকর্ড আছে এই রেকর্ড জমিন সেদিন উপস্থাপন করে দেবে যে এই এই তার অনেকে আলকাত করছেন এই যে জমিনের মাঝে যে সোনা রূপা হীরা জাহরাত যত ধরনের ধন সম্পদ এ জমিনের মাঝে আছে জমিনটাও একটা সম্পদ তো এই জমিন তার সমস্ত সম্পদগুলোকে বের করে দেবে হাসরের ময়দের মানুষদের কাছে জমিদার সমস্ত সম্পদ গুলোকে বের করে দেখাবে যে এই সম্পদের জন্য ফিকির করে চিন্তা করে এই সম্পদের জন্য যুদ্ধ করে তুমি তোমার জীবনকে শেষ করো এই সেই সম্পদ দেখো আজকে এই সম্পদ তোমার কোনো কাজে আসে কিনা মা আগনা আন্নি মালিয়া আর এই সম্পদগুলো সেদিন তার কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে কিন্তু মানুষের কাছে এই সম্পদগুলো উপস্থাপন করা হবে দেখো এই সম্পদগুলোকে আজকের এই দুর্দিনে আজকের এই দুর্যোগে তোমরা কোনো কাজে লাগাতে পারো কিন্তু আসলে সেদিন এই সম্পদ মানুষ সেদিনের দুর্দিনে এই সম্পদগুলোর দ্বারা কোনো কাজ কোনো ফলাফল সে বের করতে পারে কাজে লাগবে জাতিল রাখবেন জমিন তার সমস্ত বুঝাগুলোকে বের করে দেবে আর মানুষ সেদিন বলবে মালাহা কি হয়েছে মানুষ যখন কবর থেকে উত্থিত হবে কবর থেকে উত্থিত হওয়ার পর মানুষ কিন্তু একে অপরকে প্রশ্ন করবে কি হচ্ছে সুরাই আসিনের মাঝে এই বিষয়টার আলোচনা করা হয়েছে আমাদের কবর থেকে কে আমাদেরকে তুলল মাম্মার্কিনা কে আমাদেরকে জাগ্রত করলো মাম্বাসানা কে আমাদেরকে জাগ্রত করলো মার্কাদিনা আমাদের এই স্বয়ং স্থল এ কবর থেকে কে আমাদেরকে জাগ্রত করলো তখন তাদেরকে জবাব দেওয়া হবে হা দা মা ওয়াদার রহমান ও সদাকাল মুরসালুন আজকের দিন তো সেই দিন যেদিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল আর তোমাদের কাছে প্রেরিত রসুলটা কিন্তু সত্য সংবাদ তোমাদেরকে দিয়েছিল আজকে সেই সত্য দিন এই ঘোষণা তাদের সামনে উপস্থাপন করা হয় সেদিন জমিন সে বর্ণনা করবে আখবার তার সকল অবস্থা জমিন তার ভালো সমস্ত অবস্থাগুলো বর্ণনা করবে তার মাঝে ঘটে যাওয়া খারাপ অবস্থাগুলো জমিন সেদিন বর্ণনা করবে জমিনের মাঝে যত ধরনের ভালো মন্দ যত ধরনের কাজ সম্পাদিত হইতে জমিন তার রেকর্ড সেদিন পেশ করবে সমস্ত কাজের রেকর্ড জমিন সেদিন পেশ করবে জমিনের পিঠে যা করা হয়েছে এই জন্যই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসের মাঝে সতর্ক করতেন তোমরা জমিন থেকে সাবধান হও কারণ এই জমিন তার সমস্ত কাজগুলোকে কি করে রেকর্ড করে হাসরের ময়দানে আল্লাহ ইনসাফের যে একটা বিচার ব্যবস্থা এটাকে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তালা তো সব জানেন কিন্তু নিজ জানা অনুযায়ী বিচার করবেন এমন করবেন বিচারের জন্য আলাদা একটা আদালত আদালত তৈরি করবেন গুণা এবং নেকি এটাকে মাপার জন্য আলাদা মাপ যন্ত্র এটাকে কি করবেন এটাকে স্থাপন করবেন এবং মানুষের প্রত্যেকটা কাজের সাক্ষী পেশ করবেন সবচেয়ে বড় সাক্ষী তো হবে মানুষের আমল নামা আমল নামাটাই একটা সাক্ষী হবে পুরাণে করিমে এই আমল নামার ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হয়েছে আল্লাহ তালা সতর্ক করতেছেন এই শুনে রাখো ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি দুইজন সতর্ক প্রহরী আল্লাহর দুইজন ফেরেস্তা একজন আনিলিয়ামিনী ওয়ানি শিমালি একজন ডানকা দে আরেকজন বামকা দে তারা বসা আছে কাউলিন যে কোথায় তোমার জবান থেকে উচ্চারিত হচ্ছে তারা কিন্তু সর্বদা প্রস্তুত সে কথাটাকে লিপিবদ্ধ করে নিতে সুরাই ইন্তিকারের মাঝে আমাদেরকে সতর্ক করা হয়েছে শুনে রাখো তোমাদের উপর কিন্তু তত্ত্বাবধায়ক নেগরান চৌকিদার তোমাদের প্রতি কিন্তু নির্ধারণ করা আছে কিরামান কাতিবিন আল্লাহর পক্ষ থেকে রাখা সম্মানিত ফেরেজ তারা তারা কিন্তু তোমাদের আমল নামাগুলো রেখে সুরাই বনি ইসরাইলের মাঝে আল্লাহ সতর্ক করবেন যে সেদিন কিন্তু তোমাদেরকে তোমাদের আমল নেওয়া গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর তোমাদেরকে বলা হবে তোমাদের এই আমল নামাটাকে পড়ে দেখো আজকের দিন তোমাদের আমল নামাগুলো হিসাব করার জন্য এই আমল নামাটাই যথেষ্ট এই আমল নামা যখন মানুষ দেখবে মানুষ তখন আফসোস করে বলবে হায় আফসোস মালি হাজাল কিতাব এটা কেমন আমল নামা এই আমল নামার মাঝে আমার ছোট থেকে ছোট তুচ্ছ থেকে তুচ্ছ সমস্ত কাজগুলোকেই তো লিপিবদ্ধ করা আছে আমার বড় থেকে বড় সমস্ত কাজগুলোকে এই আমলে নামার মাঝে লেখা আছে আমিলু হাজিরা আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনে যত কাজ তারা সম্পাদিত করেছে সমস্ত কাজগুলোকেই তারা তাদের আমলে নামার মধ্যে দেখতে পাবে আল্লাহর তরফ থেকে কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না বিন্দুমাত্র জুলুম কারো প্রতি করা হবে না এই আমল নামাটা এইটা দিয়ে দেওয়া হবে প্রত্যেক আমি আপনি আমাদের সকলকেই এই আমল নামাটা দিয়ে দেওয়া হবে এই আমল নামাটা হবে হাসরের ময়দানে দ্বিতীয় সাক্ষী হবে মানুষের শরীরটা দ্বিতীয় সাক্ষী হবে সুরায় নূরের মাঝে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন এই তোমরা সতর্ক হও ইয়া সে তো হবে এমন একদিন সাধু আলাইকুম দেখো তোমাদের ব্যাপারে সাক্ষী দেবে আলসিনা তো হোম আলসিনা তো হোম তাদের জবান তোমাদের জবানগুলো তোমাদের ব্যাপারে বলবে আমার এই জবানকে খরচ করে তার মিথ্যা কথা বলেছিল জীবন করেছিল নিন্দা করেছিল গালাগালি করেছিল মিথ্যা সাক্ষী দিয়েছিল সমস্ত কিছুই জবান সে বলে দেবে তাদের হাতগুলো তাদের বিপক্ষে সাক্ষী দেবে পারগুলো তাদের গুলো তাদের বিপক্ষে সাক্ষী দেবে বিমা কানু যা তারা করেছিল সুরাই আসিনের মাঝে মহান রব্বুল আলমিন সতর্ক করতেছেন আলিয়াউমা আজকের দিনটা এমন একদিন আমি তাদের মুখের মাঝে মোহর মেরে দেব মুখটাকে সেলাই করে দেব তাদের হাত গুলো আমার সাথে কথা বলবে আর তাদের পা গুলো তাদের বিপক্ষে সাক্ষী দেবে বিমাতার তাদের কর্মগুলো সম্পর্কে তাদের শরীর তাদের বিপক্ষে সাক্ষী দেবে সুরে আমিন মাঝে মহান রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করতেছেন হাত্তা ইগা যা উহা তারা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে তাদের কানগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে ও রোহ সাক্ষী দিবে আর জুলুদোহম আর তাদের শরীর চাও কিন্তু তাদের বিপক্ষে সাক্ষী দেবে বিমাকার আমালন তাদের কর্ম সম্পর্কে আর মানুষ যখন অসহায় অবস্থায় দেখতে পাবে তার চোখ তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে তার কান তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে তার হাত পাগুলো তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে তার চোখ দ্বারা যে সমস্ত চোখ সব কিছু বলে দিচ্ছে তার কান দ্বারা খুদার নাফরমানি কুদার অবাধ্যতার যে কথাগুলো সে বলেছে শুনেছে তার কান এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সাক্ষ্য দিচ্ছে তার হাত যে সমস্ত অন্যায় কাজগুলো এই হাত দ্বারা সম্পাদিত হয়েছে হাতও তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে এই করুণ অবস্থাটা একজন ব্যক্তি যখন দেখবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে লিমা সাহিত্য না আমার বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ সে চোখ তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তো সে অপকর এরকম ভাবে সে যখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বলবে আমার বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর সেদিন জবান খুলে যাবে তারা জবাব দিবে তারা বলবে আন্তকাল দেখো আমরা তো তোমার অধীন ছিলাম আমাদের বাক শক্তি ছিল না আমাদের স্বাধীনতা ছিল না আজকে আমাদের রব আমাদেরকে স্বাধীনতা দিতেন আল্লাহ আমাদেরকে বলার শক্তি দিতেন তাই আজকে আমরা বলার শক্তি পাইছি আমরা তো তোমার অধীন ছিলাম না আমরা তোমার কাছে আমান ছিলাম আমরা তোমার অধীন ছিলাম কাজে ব্যবহার করছো তুমি ভুল করছো কান বলবে আমি তোমার কাছে আমানত ছিলাম তুমি আমার পায়া গণিমতের মতো তোমার ইচ্ছায় তুমি আমাকে খরচ করছো আমাকে ব্যয় করছো তুমি আমানতের খেয়াল করছো হাত করবে আমি হাত তো আল্লাহর দেয়া তোমার কাছে একটা নিয়ামত একটা আমানত ছিলাম তুমি গণিমত তার দ্বারা অপকর্ম গুলো করত অন্যায় ভাবে অন্যের উপর হাত তুলত অন্যের উপর জুলুম করত আজকের দিন তো বিচারের দিন তুমি যে খেয়ানত করছো সে খেয়ানতের সাজা তোমাকে পেতে জবাব দিন খুব বুঝার জিনিস কোন কিছুই আমার না সব কিছুই আমার কাছে আমানত সেই হাসরের ময়দানে সেদিন সমস্ত কিছুই বিপক্ষে সাক্ষী আর তৃতীয় সাক্ষী হবে জমিন জমিনে সাক্ষী দিবে যে আমার জমিনে আমার উপরে থেকে সে এই সমস্ত অপকর্মগুলো করেছে জমিন পর্যন্ত সাক্ষী দিবে সেদিন তো মাটি জমিন সে বর্ণনা করবে সে সাক্ষ্য দিবে আখবার আহা তার সকল সংবাদ যা সে রেকর্ড করে রেখেছে আন্না না রব্বাকা আউহা রাহা তোমার প্রভু জমিনকে আদেশ করবেন জমিন তোমার রেকর্ডগুলো দাও তোমার মাঝে সংরক্ষিত তার আমল নামাগুলোকে দাও তুমি যা দেখছো সমস্ত কিছু বলে দাও জমিন বলে দেবে তো মহান রক্ষুল আলমিন সেদিনের অবস্থাটাকে আমাদেরকে বুঝাচ্ছেন ইয়মা ইদিন সেদিনের অবস্থা হবে এমন মানুষেরা তারা ফিরে আসবে প্রত্যাবর্তন করবে আস্তাতা বিভক্ত হয়ে বিভক্ত হয়ে মানুষের মাঝে একতা সেদিন থাকবে না সেদিন মানুষগুলো কি হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে আজকের পরিবার পারিবারিক বন্ধন থাকবে না গোষ্ঠী পুত্রের বন্ধন থাকবে না দল দলের বন্ধন থাকবে না দেশ দেশের বন্ধন থাকবে না কোন জাতি জাতির বন্ধন থাকবে না সমস্ত কিছুই সেদিন চুরমার হয়ে যাবে আর সেদিন মানুষ প্রত্যেকটা মানুষ একাকি হয়ে যাবে প্রত্যেকটা মানুষ একা হয়ে আমি একা হয়ে যাব আমার স্ত্রীও আমার থাকবে না সন্তানও আমার থাকবে না সবাই যার যার ফয়সলা নিয়ে একাকি দৌড়াইতে থাকে ইয়াফিরুল মার্গুমিন আহিহি মানুষ তার ভাইকে দেখে ভাবতে থাকবে কৌমিহি বা আদিহি বাবাকে দেখেও ভাবতে থাকবে তার মাকে দেখেও ভাবতে থাকবে তার স্ত্রীকে দেখেও ভাবতে থাকবে তার আপন জন যাকেই দেখবে সে কারো সাথে পরিচিত হতে চাই চাইবে না এই হয়ে যাবে করুন অবস্থা তাহলে ওইটাই বলতেছেন বলাকার যে তবু না পুরাদা তুমি আমার কাছে কিন্তু একাকে আসবে যেমন একাকে আমার কাছ থেকে তুমি গেছ যেরকম একাকি গেত আমার কাছে আসতেও হবে কি একাকি সে নিজের চিন্তাটা একাকি ভাবে করো পরিবার নিয়ে এত চিন্তা করো না সমাজ নিয়ে তো চিন্তা করুন আমার তো সমাজ টিকায় রাখতে হবে আমার তো পরিবার টিকায় রাখতে হবে এই চিন্তাটা পরে করো আগে চিন্তা করো আমার তো ইমানটা টিকায় রাখতে হবে এই চিন্তাটা আগে করো যে আমার ইমানটা আগে টিকায় রাখতে হবে কারণ আমি একান্তভাবে ইমানটা নিয়ে আল্লাহর কাছে আমাকে হাজিরা দিতে হবে ইমান যদি থাকে আল্লাহ তালার কাছে ফয়সালা হবে আমার জন্য জান্নাতে আর ইমান যদি না থাকে ফয়সালা আল্লাহ তালার দরবারে হয়ে যাবে জাহান নামে আমাকে তো ভাবে উপস্থিত হতে হবে আমার সন্তান সে আমার সাথে যাবে না আমার স্ত্রী আমার সাথে যাবে না বাবা মাও আমার সাথে যাবে না বন্ধু বান্ধবও আমার সাথে যাবে না দল দলের কর্মীরা আমার সাথে যাবে না নেতা আর মন্ত্রী প্রধানমন্ত্রীরাও আমাকে সহায়তা করার জন্য যাবে না যাবে না কি কেউ যাবে আমি আপনি একা একা আসছি না দুনিয়াতে আমি আপনি একা একা আসছি না ঠিক এরকম একা একা চলে দিতে হবে আল্লাহ বলছেন তাদের প্রত্যেককে আমার কাছে একা কিভাবে আসতে হবে কেউ সাথে আসবে না কেউ কারোর সাথে আসবে সেদিন মানুষ প্রত্যাবর্তন করবে আস্তা তা বিভক্ত হয়ে বিভক্ত হয়ে মানুষ প্রত্যাবর্তন করবে লিউরাও আমালাহম যাতে করে তাকে দেখানো যায় তার আমল নামা আর প্রত্যেককে যার যার আমল নামাটা তার কাছে বুঝায় দেওয়া হবে একাকি ভাবে আসবে আর তার আমল নামাটা তাকে কি করা হবে দেখায় দেওয়া হবে যে তোমার আমল নামা ডান হাতে কিন্তু মানুষ তাদের আমল নামা পেয়ে যাবে ময়দানে তারা তাদের খুঁজতে থাকবে আর সাথে যখন দেখা হবে বলবে ইকরাউ কিতাবি আমার আমল নামাটা পড়ো ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া আমার সম্মুখীন আমাকে হতে হবে এজন্যই তো কষ্ট করছিলাম এর জন্যই তো সৎপথে চলছিলাম এর জন্যই তো গোনা থেকে বাঁচছি বা বেঁচেছিলাম এই জন্যই তো ত্যাগ আর কোরবানির জীবনকে আমি গ্রহণ করেছিলাম মনের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়েছিলাম যা মন চাইতে তা করি নাই যা পরিবার চাইতে তা করি নাই যা মতো আমি আমার জীবনটাকে গড়ে তুলেছি দেখো আজকে আমার আমল নামা আমার ঠিকানা যান না এরকম ভাবে তারা নিজ আমল নামা নিয়ে দৌড়াইতে থাকে আর যারা তাদের আমল নামাটা বাম হাতে পেয়ে যাবে তারাও হাজরের ময়দানে হাহাকার করতে থাকবে ইয়া তারা বলতে থাকবে হায়রে আফসোস এই আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো আমি তো কোনদিন এই আমল নামার কথা চিন্তা করি নাই মনে যা চাইছে সেইভাবেই সবকিছু করছি আমল নামের চিন্তা করে তো কোনো কাজ আমি করি নাই ইয়ালাই তাহা হতো এরকম আফসোস করতে থাকবে আল্লাহ বলতেছেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া সেদিন তারা আফসোস করবে আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে লাগলো না সারা জিন্দগি কষ্ট করে যে ধন কামাইলাম আজকে সে ধন তো কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া যে রাজত্ব ফলাফট আমি দেখাইলাম আজকে তো সে রাজত্বটাও নাই হয়ে গেছে এরকম হাসরের ময়দানে আফসোস করতে থাকবে তো আল্লাহ তারা সেই অবস্থাটাই আলোচনা করতেছেন একাকি ভাবে ফিরতে হবে আর প্রত্যেককে তাদের আমল নামাটা সেদিন বুঝিয়ে দেওয়া আর আমল নামাটাতে বুঝিয়ে দেওয়া হবে তবে আমল নিকাল দর্রতিন খাইরান আমল নামাটা এমন হবে যে যে ব্যক্তি একটা অল্প পরিমাণ অনুপরিমাণও কোনো সৎ কাজ করেছে ইয়ারাহু সে আমল নামার মাঝে সে তাও লিপিবদ্ধ দেখতে পাবে সে দেখবে আমল নামার মাঝে ওই লিখিটা লেখা ومن يعمل مثقال ذرة شرا আর যে ব্যক্তি একটা অনুপরিমাণ পরিমাণ সম্পাদন করবে সে তারা আমল নামার মাঝে তাও দেখতে পাবে একদম অনুপরিমাণ সৎ কাজ এটাও দেখতে পারবে অনুপরিমাণ মন্দ কাজ এটাকেও সে দেখতে পারবে আল্লাহ তালা সুরায় যে জালের মাধ্যমে আমাদেরকে বলতেছেন আখেরাত সম্পর্কে অত্যন্ত মূল্যবান একটা কথা কি সামান্য একটা মুখের কথার কি মূল্য আছে মুখ দিয়ে বলে ফেলছে সামান্য একটা নেকি এটা তো একটা বুঝতে হা এটা না করলেই কি এটা তোর খরচ করা হয় নাই এই ধরনের মনোভাব আমাদের মাঝে থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন না তোমরা সচেতন হও একদম সামান্য পরিমাণ নেকি এইটাও কিন্তু মাপা হবে এইটাও কিন্তু আমলের নামায় কি করা হবে ব্যর্থতা এটা কিন্তু কি হবে চিহ্নিত হবে দুনিয়াতে যেমন জয় পরাজয়ের জন্য নির্বাচনের সময় প্রার্থীরা যেমন এক একটা ভোটের খুব কদর দুশ্মনের কাছেও ভোটের জন্য যায় ভোটের সময় দুশ্মনের সাথে হাত মিলায় গলা মিলায়া ভুট্টা চায়া আসে ভুট্টা দিয়ে নদীদের সমস্ত দুশ্মনীগুলো শেষ কেন এ চিন্তা করতে পারে না আমার দরকার নাই কেন মনে করে এই একটা ভোটের ভিত্তিতেই আমার জয় আর নাহলে পরাজয় এক ভোট বেশি পেলে জিতুম আর এক ভোট কম পাইলে হারুম সেই একটা ভোটও এই জায়গায় কি করা যাবে না নষ্ট করা যাবে আল্লাহ তালা আমাদেরকে তাই বুঝাইতেছেন একটা নেকিও তো নষ্ট করা যাবে না একটা নেকিও নষ্ট করা যাবে না তুমি যে মনে করতেছো এটা একটা নেকি এই একটা নেকি এত নষ্ট করা যাবে না তুমি যে একটা নেকি নষ্ট করতেছ এই একটা নেকি নষ্ট করার কারণে তোমার একটা নেকি তো কম করে দিতে পারে আর ছোট খাটো একটা গুণাও করা যাবে না কারণ গুণাটাও তো মাপা হবে সেই একটা গুণা যদি আমলের নামায় বেড়ে যায় একটা গুনার কারণে যদি আমল নামাটা ভারী হয়ে যায় আমল নামায় গুনাহের ওজনটা যদি বেশি হয়ে যায় তাহলে ওই একটা গুনাহের কারণেই তো তোমার চির দিনের জন্য চির সেই সর্বনাশ তৈরি হয়েছে এই মৌমিন ব্যক্তি তার কাছে একটা ভূতের চাইতে একটা নেকির দাম অনেক বেশি একটা টাকার চাইতে তার কাছে একটা নেকির দাম অনেক বেশি একটা নেকি মুমিন ব্যক্তি যে আসলে পরকালকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সে কোনো অবস্থাতেই নেকি তারার লোক না যে জায়গায় নেকি আছে নেকির কাজের মাঝে সে উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় এবং সমস্ত জজ্বা নিয়ে সমস্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে সে নেকির কাজে অগ্রসর হয় আল্লাহ তালা সুরায় জেলজালের এই শিক্ষাকে সামনে রেখে আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করার এবং নেকির কাজে অগ্রসর হওয়ার তো সিদ্ধান্ত করুক আখির আওয়ানা আলহামদুলিল্লাহ